আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সঙ্গে গণৈক বিতরু কমলায় विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम संसार सिंधु हृदय यदि सार संकीर्तनामृतरसे रमते मनोश्चे प्रेमा শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবা জানিয়েছেন যে যত বড়ই বিদ্যান থাকুক না কেন যত বড়ই পণ্ডিত থাকুন না কেন যত বড়ই বিদ্যান থাকুন না কেন অপ্রাকৃত বৈষ্ণব দর্শনের কথা কেউই উপলব্ধি করতে পারবেন না যত বড়ই পণ্ডিত থাকুন না কেন যত বড়ই বিদ্বান থাকুন না কেন অপ্রাকৃত বৈষ্ণব দর্শনের কথা কেই উপলব্ধি করতে পারবেন একমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ভগবত ভজনে নিয়োজিত বাস্তব গুরুর চরণে শরণাগত যে ব্যক্তি আছেন যিনি তার পরিবার পরিবেশন এবং সেবা তিনটে উপায়ন নিয়ে যিনি তার তিনটে উপায়ন নিয়ে গুরুচরণে পৌঁছেছে পৌঁছেতে পেরেছেন যিনি তিনটে উপায়ন নিয়ে গুরুচরণে পৌঁছাতে পেরেছেন সেরাম গুরুচরণে তিনি একমাত্র অপ্রাকৃত জগতের বৈষ্ণব দর্শনের কথা উপলব্ধি করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন তদ্বিদ্ধি পরিপাতেন পরিবেশন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনাম আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল তত্ত্ববাদী they are only they are speaking তত্ত্ববাদী আর তত্ত্ববিদ দে আর রিয়ালাইজড তো তত্ত্ববাদী যারা আছেন তাদের কথা আমি বলছি না তত্ত্ববিদগণ তারা তোমার সেবন্মুখ ভাব দেখে কণিকার পরিবেশন সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে কোনো কিছুর বিনিময়ে সে অপ্রাকৃত জ্ঞান দেবে না এমনি দেবে তারা তাদের সেই রাজ্যের যে সিদ্ধান্ত অপ্রাকৃত রাজ্যের যে বৈষ্ণব দর্শনের কথা তোমাকে করুণা করে তোমাকে দেবে ঠিক যেমনভাবে ব্রহ্মা প্রথমে নিজের অনেক চেষ্টা প্রদর্শন করেছেন সেলফ এফার্ট ব্রহ্মা দেখিয়েছিলেন কিন্তু তিনি কৃতকার্য হতে পারেননি কিন্তু যখন ব্রহ্মা শরণাগত হয়েছিলেন তখন ব্রহ্মার সামনে সে অপ্রাকৃত অদ্বয় জ্ঞান তত্ত্ব নিজের রূপ রস রং বিলাস সমস্ত কিছুকে প্রকট করতে পেরেছিলেন প্রকট করেছিলেন সেই জন্য বলেছিলেন জাবানাহাম যথা ভাব যত যত রূপ গুণ কর্ম কহ তথৈব বিজ্ঞান অস্তু তে মদনগ্রহাত গুহা এটি হল মহারাজ রাজের কথা শ্রী সনাতন শিক্ষা সম্বন্ধে আলোচনা করতে গিয়েও আমরা দেখেছিলাম শ্রী সনাতন শিক্ষা সম্বন্ধে আমরা আলোচনা করতে দেখেছিলাম যে সনাতন গোসাই প্রথমেই প্রশ্ন করেছিলেন কে আমি কেন মরে যাবে তপত্রা ইত্যাদি তাতে মহাপুর প্রথম উত্তর দিয়েছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস জীব যদি নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারে জীব যদি নিজের বাস্তব পরিচয়টা পেয়ে যায় তখন কোনো ধরনের মায়া ইলিউশন তাকে আর ওভার পাওয়ার করতে পারে না ধরতে পারে না চৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষার প্রথমেই এই উত্তর দিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের ততষ্ঠা শক্তি ভেদাভেদ প্রকাশ ইত্যাদি কথা কালকে আলোচনা করা হয়েছিল এখন মহাপ্রভু বলছেন যে গীতা থেকে একটা শ্লোক প্রথমে উদ্ধার করেছেন কবিরাজ গোস্বামী সেখানে শ্রীমদ ভাগবত গীতায় সপ্তম অধ্যায়ে পঞ্চম শ্লোকে বলছে অপরেয়াম ইতস্তু অন্যাম প্রকৃতিম বৃদ্ধি মে পরাম জীবভূতাম জীবভূতাম মহাবাহ জয়েদম ধারয়তি জগৎ বলছেন অপরে অপরেমিয়াম অপরেমিয়াম ইতস্তু অন্যাম প্রকৃতিম বৃদ্ধি পরাম এই যে বলছেন এই যে দেখছো আমার যে অপরা প্রকৃতি এ অসম্ভব তুলনা করতে পারবে না এটাকে তুলনা করতে পারবে না আমি খালি সামান্য একটা বিভূতির দ্বারা এই সমস্ত জগৎকে ধারণ করে দিয়েছি বলছেন যে জীবভূতা মহাবাহ ধার জাতীয় জগৎ এই জগৎকে আমি ধারণ করে রেখেছি এবং সতেরো নম্বরে বই সতেরো একশো একশো সতেরো নম্বর শ্লোকে বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ কৃষ্ণকে ভুলে যাওয়াই হল দোষ কৃষ্ণকে মনে রাখাই হল গুণ শাস্ত্র বলছেন যে কৃষ্ণকে ভুলবে না কোনো সময় ন যা উচিত সততম সততম স্মরে বিষ্ণু বিস্মর্তন বিস্মর্তব্য ন যাওয়া উচিত সর্বদাই কৃষ্ণকে স্মরণ করবে এটা হলো বিধি আর কৃষ্ণকে কখনো ভুলবে না এটা হলো নিষেধ দুটো জিনিস দুটো কন্ডিশন ভজন রাজ্যের বাইচাল সেটা হচ্ছে কি এক হলো কৃষ্ণকে সর্বদা স্মরণে রাখবে বিধি আর নিষেধ হলো কৃষ্ণকে কখনো ভুলবে না এই দুটো কন্ডিশনকে নিয়ে যত তাম শাস্ত্র অখিল শাস্ত্র উদ্বোধন হয়েছে জীবাত্মাগুলোকে কন্টিনিউয়াসলি গুরু বৈষ্ণব ভগবানের সান্নিধ্যে টাচেতে রাখতে হবে সর্বদাই তাদেরকে ভগবানের সম্মুখে রাখতে হবে কন্ট্যাক্টে রাখতে হবে ভগবানের সঙ্গে সংযোগে রাখতে হবে না রাখলেই জীব অসুবিধা হয়ে যাবে না রাখলেই জীবের অসুবিধা হয়ে যাবে সেই জন্য বলছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ জীবের কিন্তু স্বরূপের মধ্যে যা আছে সেটা কালকেও উত্তর দেওয়া হয়েছিল জীবের স্বরূপের মধ্যে আছে কৃষ্ণের দাসত্ব জীবের স্বরূপের মধ্যে কৃষ্ণের দাসত্ব লেখা আছে এবং দাস সবসময় মালিকের সেবা করেন কিন্তু যেহেতু কৃষ্ণকে ভুলে গেছে সেই জন্য অনাদি বহির্মুখ হয়েছে কাল কর্ম জীব এগুলো বেদান্ততে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা আছে কাল কর্ম জীব এগুলো সমস্ত ব্যাখ্যা করা আছে অপূর্বভাবে কৃষ্ণকে ভুলে যাওয়ার হেতু কি প্রথমেই বলা হয়েছিল আগে জীবের যে ততস্থা শক্তি জীবকে বলা হয় মার্জিনাল পটেন্সি জীব যেহেতু ততস্থা শক্তি জীবের দুটো প্রপেন্সিটি এক হচ্ছে যদি সে একটু অনুকূল কিছু পায় তাহলে সে কৃষ্ণ ভজনের দিকে যেতে পারবে যদি তার সংস্কার ভালো থাকে আর যদি মায়ার যে ইলিউশন মায়ার যে প্রভাব এতে যদি সে প্রভাবিত হয় তাহলে সে মায়া সেবার জন্য চলে যাবে জীবের ততস্থা শক্তি জীবকে বলা হয়েছে জীব হচ্ছে দুর্বল জীব শক্তি নাই সেই জন্য আমাদের উপনিষদেও বলে যে নায়াম আত্মা বলহীনই না লভ্য নায়াম আত্মা প্রবচনেই না লভ্য উপনিষদে আছে নায়াম আত্মা বলহীনই না লভ্য বলহীন ব্যক্তি সেই পরম বস্তুকে প্রাপ্ত হতে পারবে না বলহীন ব্যক্তি সেই পরম বস্তুকে প্রাপ্ত হতে পারবে না বলহীন ব্যক্তি আমার তো বল আছে মহারাজ এই বলের কথা বলা হয়েছে কৃপা কর প্রভু দিয়া বল চিত বল চিতবার যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত জীবের অপ্রাকৃতরা যে অগ্রসরের কোনো কথাই আসতে পারে নো কোয়েশ্চেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নাই এসব কথা কোনো কোনো মহাজনগণ বলেছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণ বললাম জীব হচ্ছে দুর্বল যখন সে মায়ার প্রতি আকৃষ্ট হয় তখন সে কৃষ্ণের যে নিত্য সেবা তার কর্ম তার করা উচিত সেটা সে ভুলে যায় এর ফলে অনাদি বহির্মুখ দশা সে প্রাপ্ত হয় আমি কৃষ্ণের নিত্য দাস এই কথা ভুলে গেলেই জীবের মায়া বন্ধন হয় অবিদ্যা তাকে গ্রাস করে এনভেলপ এনভেলপিং পাওয়া যেটাকে বলি সেই মায়ার জীবকে ওভার পাওয়ার করে দেয় জাগতে ধরে জীবের মায়ার বন্ধন হয় তপস্থা শক্তির জীবের চিত জগৎ ও মায়ের জগতের সন্দেশী মায়া অবস্থিত কালে যেগুলো আমি বললাম বহুপাত তাই বলছে মায়াভোগ বাসনা করায় তার মায়া প্রবেশ হয় বাস্তবিক পক্ষে জীবের স্বরূপের মধ্যে কোনো সংসার বলে কথা নেই জীবের যে বাস্তব স্বরূপ আছে সেই স্বরূপের মধ্যে সংসার বলে কথা কোনো কথা লেখা নেই সংসার মানে মেটেরিয়াল সংসার সংসার বলে কোনো কথা লেখেন সংসার কথাটার যদি অ্যানালিটিক্যাল এক্সপ্ল্যানেশন হয় ব্যাকরণের ভাষা গ্রামাটিক্যাল সংস্কৃত তার বলে সংস্মৃতি সংশ্রী সংশ্রী মানে সংশ্রী গমন অর্থে গমন জীব সংসারে গেছে জীব সংসারে গেছে জোর করে গেছে জীব সংসারে যাওয়া উচিত ছিল ওটা তার জায়গা নয় ওটা তার জায়গা নয় সংশ্রী সংশ্রী অর্থাৎ গমন অর্থে ব্যবহার হচ্ছে জীব সংসারে গেছে ইচ্ছে করেছে ভোগ করবে সেই জন্য সংসারে গেছে গমন অর্থে ব্যবহার করা হয়েছে এখানে বলছেন যে মাইক কালের বলছেন মায়া প্রবেশ হইতেই মাইক কালের গমন যে সময় ভগবান সমস্ত শক্তিকে অবরুদ্ধ করে নিশ্চেষ্ট নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ মনে হচ্ছে ভগবান স্বয়ং করে রয়েছে সেই সময় মাইক যে কাল টাইম থাকে না টাইম বলে কোনো কিছু থাকে না কাল কিছু থাকে না জয় জয় যা জয় যা তমশীলদাত্মনা সমপরুদ্ধ সমস্ত ভগ সমস্ত ভগ ভগবান হচ্ছে পাওয়ার সমস্ত শক্তি ভগবান গুটিয়ে নিয়েছেন সমস্ত নিয়ে নিজের মধ্যে অবরুদ্ধ করে বিশ্রাম করছেন ভগবান ভগবানের যে বিশ্রামটা এটা বদ্ধজীবের বিশ্রামের মতো নয় বদ্ধজীব যে বিশ্রাম করে সেটা তমগুণ ভগবানের সেরকম নয় ভগবান শুদ্ধ শতময় তুলিও সেই জন্য বলছেন যে যখন চাতুর্মাস ব্রত শুরু হয় শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে বলা আছে সমস্ত বেদ উপনিষদ মনি ঋষি সপ্তর্ষি সবাই নিজ নিজ স্বরূপ ধারণ করে বেদ বেদের স্বরূপ আছে বেদ উপনিষদ নিজের স্বরূপ ধারণ করে এসে ভগবান যখন শয়ন করেন ভগবানের সামনে স্তুতি করে জয় জয় যা জানিত গুণা তমসি যদাত্মনা সমবরুদ সমস্ত ভগ এইরকম অনেক স্তোত্র আছে হে ভগবান তুমি তোমার এই যে মায়া এটাকে নাশ করো জয় জয় জহি অজাম জয় জয় যা ঝয়াম জয় জয় জহি অজাম অজা এই যে মায়া এটাকে নাশ করো হোক এটাকে আমাদের কাছ থেকে আমাদের হৃদয়তে যেন মায়া কেন আমাদের স্পর্শ করতে না পারে বিশেষ কর জয় জয় জয় জয় রাম দোষ এই সব দোষ আর গুণের সমস্ত উদ্ভব উদ্ভব স্থান সমস্ত source that is call maya সমস্ত দোষ এবং গুণ সমস্তগুলোর সব যে মূল সোর্স ভাইটাল যে সোর্স সেটা কি বলছে এই মায়া যদি এই মায়া না থাকে তাহলে অবিদ্যা থাকছে না অবিদ্যা তাহলে বিদ্যা থাকবে পরাবিদ্যা থাকবে তোমাকে পরাবিদ্যা তোমাকে ধরে রাখবে in that case no question of any এর ইন ইয়োর লাইফ তোমার জীবনে কোনো ভুল হবে না বিদ্যা রয়েছে পরাবিদ্যা এই যে কথাটা এটা বুঝলেই সব সমাধান হয়ে যায় সেখানে বেদ উপনিষদ যারা আছেন স্তুতি করে বলছেন ভগবান তুমি তোমার সমস্ত শক্তিকে ভগবানের শক্তি কিরকম অনন্ত শক্তি ভগবানের শক্তি কাউন্ট করা যাবে না কালকে যেমন বলা হয়েছিল ভগবানের অবতার হলো অসংখ্য আসংখ্যা তাহা বলছে যদি তোমার পাওয়ার থাকে যে পৃথিবীর মধ্যে কটা ধুলিকণা আছে পার্টিকেল ধুলিকণা যদি if you want to count যদি গুনতে চাও দ্যাট ক্যান বি পসিবল হয়তো সম্ভব হতে পারে কিন্তু ভগবানের অবতার কতগুলো আছে এটা গুনতে যাওয়া আর ফুল বোকা গোনা যায় না কাউন্টলেস সেরকম ভগবানের শক্তি ভগবানের সঙ্গে অভিন্ন ভগবান এবং ভগবানের শক্তি এক এবং অভিন্ন আলাদা নয় আর ভগবানের শক্তিকে গোনা যায় না অনন্ত এই ভগবানের শক্তি যে বলা হয়েছে এগুলোকে উপনিষদ বেদ উপনিষদ এবং ঋষিগণ বলছেন ভগবান আপনি আপনার সমস্ত শক্তিকে আপনি সমাবারুদ্ধ সমস্ত ভগ সমস্ত শক্তিগুলোকে আপনার যে ভগ ভগবান হচ্ছে শক্তি ভগ প্লাস বান ইন ব্যাকরণ দুটো স্প্লিট আপ সন্ধি সন্ধি ভগ প্লাস বান ভগ মানে হচ্ছে ঐশ্বর্য শক্তি ঐশ্বর্য যত শক্তি যার কাছে আছে যার কাছে আছে বান মানে হচ্ছে যে আছে যার কাছে তিনি হলো বান এই কথা মানে এক্সপ্লানেশন তাহলে এখানে প্রশ্ন হলো মায়া প্রবেশ যখন ভগবান অবরুদ্ধ করে রাখেন সবকিছু সেই সময়তে টাইম স্পেস ম্যাটার কিছুই থাকে সময় কাল বস্তু কিছু নেই সব অবরুদ্ধ করে রয়েছে কালকে আলোচনা করা হয়েছিল ব্রহ্মসংগীতা থেকে কালো মাথা অবলম্ব জীবন্তী রম বিরাজ এই এই বল এগুলো ভগবানের নিঃশ্বাস থেকে বেরিয়ে আসছে নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসছে আবার যখন ভগবান শুচ্ছেন সৃষ্টিকে সব অবরুদ্ধ করে নিচ্ছেন সব সমস্ত চলে যাচ্ছেন মহাবিষ্ণুর এক এক লোমকূপে ইনফিনিটি ব্রহ্মাণ্ড ক্ষুদ্র জীব ক্ষুদ্র জীব কি করে এইসব অনুভব করে কাঁদতে হবে কাঁদতে হবে অলওয়েজ কাঁদো ভগবান করুণা করো গুরু কৃষ্ণ মাচা then you can realise otherwise not এখানে বলছেন মায়া প্রবেশ হইতেই মায়া প্রবেশ যখন থেকে হয়েছে ভগবানের মায়া যখন আলাদাভাবে এবার জগৎকে পালন করতে আরম্ভ করেছেন এই জড় জগৎকে পালন করছেন মহামায়া আর অপ্রাকৃতিক জগৎকে পালন করছেন আনন্দদান করছেন যোগমায়া বোঝা গেল যোগমায়ার রিফ্লেকশন মহামায়া ভক্তিবিনোদ ঠাকুরকে অনেকে প্রশ্ন করছেন মায়া কাকে বলে ভক্তিবিনোদ ঠাকুরকে বলছেন ঠাকুর মায়া কাকে বলে মায়া কি আমরা এক কথায় বুঝতে চাই ওয়ান সেন্টেন্সে ভক্তিবিনোদ ঠাকুর উত্তর দিচ্ছেন ভগবানের স্বরূপ শক্তিই হলো শক্তি স্বরূপ শক্তি হল শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ ভগবানের স্বরূপ শক্তি না থাকলে পরে যে শক্তির এক্সিস্টেন্স থাকে না তাকে বলে মানে শক্তি আগে বলা হয়েছিল ভগবানের যে অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি সেটি হল বাস্তব শক্তি ভগবানের স্বরূপশক্তি থাকবার জন্য যেমন তুমি আছো তোমার বডিটা আছে তাই জন্য তোমার পেছনে একটা স্যাডো পড়েছে ছায়া পড়েছে যদি তুমি না থাকো তোমার স্যাডো আসার কোনো প্রশ্ন নাই সেই জন্য অপ্রাকৃত জগতে যোগমায়া আছে সেই জন্য সেই যোগমায়ার রিফ্লেকশন এটা মানুষের রিফ্লেকশনের মতো নয় মানুষের যেমন ছায়া সেরকম দেবতাদের ছায়া হয় না দেবতাদের তারপরে অপ্রাকৃত জগতে যান সেই রকম ছায়ার কথা বলা হয়নি এখানে বলা হচ্ছে তার একটা প্রভাব যে করেছে এখানে সেইটি মহামায়া রূপে এই জগৎকে কন্ট্রোল করছে মহামা মহামা মহামায়া এই জগৎকে কন্ট্রোল করছেন চালাচ্ছেন পরিচালনা করছেন তাই এও বলছেন ভগবানের স্বরূপ শক্তি হল বাস্তব শক্তি স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় ইট সিমস মনে হচ্ছে যে আর একটা শক্তি আছে কিন্তু বাস্তব ওই শক্তিটা না থাকলে এই শক্তিটার কোনো এক্সিস্টেন্স থাকে না সেইটাকে বলা হয় মায়া শক্তি মাইন্ড এবার তাই জন্য বলছেন যে মাইক মায়া প্রবেশের মায়া প্রবেশের কাল থেকে মায়া জগতে যে টাইম তোমরা দেখো টাইম তোমরা দেখো কটা বেজেছে দেখ এই যে টাইম সময়টা তুমি দেখো সময় টাইম এই সময়টা কখন থেকে হয়েছে যখন থেকে ভগবানের ইচ্ছায় এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি হয়েছে যখন থেকে মহাতত্ত্ব থেকে সব বিকুরওয়ালার সব জগৎ সৃষ্টি হয়েছে যখন মহামায়াকে আদেশ করেছেন ভগবান এই জগৎটাকে কন্ট্রোল করো ফ্রম দ্যাট টাইম সেই সময় থেকে মাইক কালের যে বিষয়টা এটা শুরু হয়েছে মাইক কাল অপ্রাকৃত জগতের যে ট্রান্সেন্ডেন্টাল জগৎ যেটা অপ্রাকৃত জগৎ আছে সেখানে যে অপ্রাকৃত সময় আছে অপ্রাকৃত সময় সে সময়টা আলাদা সময় সেটা এখন বুঝতে পারবে না এই সময় বুঝতে পারবে না নিত্যলীলায় যখন তুমি প্রবিষ্ট হবে ভজন করতে করতে নিত্য ভজনে তখন তুমি বুঝতে পারবে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠেতে কোন রকম কাল আছে what type of time is there কি ধরনের কাল সেখানে বিরাজমান রয়েছে আর এখানে কি ধরনের কাল রয়েছে এটা তখন বুঝতে পারবে তার আগে পারবেন সেই জন্য বলছেন মায়া প্রবেশ হইতেই মাইক কালের গণনা শুরু হয়েছে বোঝা গেল সেই কাল গণনার অগ্রেই বহির্মুখত হওয়ায় তাকে অনাদি বলা যায় এই কালগণনার যে ইতিহাসটা আছে হিস্ট্রি আছে কালগণনা শুরু হয়েছে হ্যাঁ এই কালগণনার অগ্রেই জীবের কোনো মতে ভগবানের সেবা ভগবানকে ভগবানের নিত্য জগত সেবা ভালো লাগে তার এনজয় করতে ইচ্ছে করছে মেটেরিয়াল এনজয়মেন্ট জনজগতের কোনো ভোগ বাসনা করেছে তাই জন্য তাকে অনাদি বলা হয়েছে অনাদি কেন বলা হবে অনাদি কথাটা এমনিতে বোঝায় ইনফিনিটি কালের ইতিহাসে কোনো কথা আছে না কিন্তু এখানে সেই মানে করেন প্রবাদ বলছেন অনাদি বহির্মুখ এই বলার এই কারণ যে মাইক কালের যখন থেকে গণনা শুরু হয়েছে সেই কালের আগে থেকেই তোমার বহির্মুখতা শুরু হয়ে গেছে অগ্রে বহির্মুখত হওয়ায় তাহাকে অনাদি বলা যায় যেহেতু তাহা মাইক কালের পূর্বে হয়েছে আর জীবগন্ত মাইক কালের বাইরে অন্য কোনো কাল বা টাইম আছে বলে জানেই না সেই জন্য তাদেরকে অনাদি বললে কোনো আপত্তি নেই এই ভাষাটা ব্যবহার করা হয়েছে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ ভগবানের সেবা করবে না এই রেজলিউশন নিয়েছে জীব নেওয়ার ফলেতে সে এখন সংশ্রী সংসারে চলে গেছে সংসারে পড়ে গেছে সংসারে পড়ে যাওয়ার পর এবার অনাদি বহির্মুখ হয়ে গেছে অতএব মায়া তারে দেয় দিল তাকে মায়াদেবী এবার ট্রিটমেন্ট করছে মায়াদেবী এবার তাকে ট্রিটমেন্ট করছে মায়াদেবী তাকে ট্রিটমেন্ট করছে মায়াদেবী সুখ দুঃখ দিচ্ছে মায়াদেবী সুখ দুঃখ দিচ্ছে বাস্তবিক জীবের যদি স্বরূপ বিচার করো বাস্তবিক যদি জীবের স্বরূপ বিচার করো সেই স্বরূপের মধ্যে যে দুঃখ এবং শোক তোমরা অনুভব করছো সেগুলো নেই জীবের যদি বাস্তব স্বরূপ বিচার তুমি করো সেই স্বরূপের মধ্যে যে দুঃখ শোক তুমি এই জগতে অনুভব করছো সেটা বাস্তবিক স্বরূপের মধ্যে নেই আননেসারি এটা নেই মায়া তুমি তোমাকে করাচ্ছে যেহেতু তুমি বোকা অজ্ঞানীন আবৃতম জ্ঞানম এই নাম অজ্ঞানেন অবৃতম জ্ঞানম তেন মুঞ্চন্তি ন আদত্তে ন আদত্তে কসচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন অবৃতম জ্ঞানম তেন মুঞ্চন্তি জন্ম অজ্ঞানেন অবৃতম এনভেলপ হয়ে গেছে অজ্ঞানের দ্বারা অবিদ্যার দ্বারা তাই জন্য সে এরকম একটা বোকা হয়ে গেছে ফুল বাস্তবিক পক্ষে তা নয় কবু স্বর্গে উঠায় কবু নরকে ডোবায় দণ্ডজনে দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় কখনো কখনো তাকে স্বর্গে তুলে দিচ্ছে জীব নিজের কর্মফলের পরে নিজের কর্মফলের জন্য কখনো কখনো তার নেক্সট বার্থ স্বর্গে চলে যাচ্ছে কিন্তু গীতা বলছেন ক্ষীণে পুণ্যে মর্তরকম বিশান্তি ক্ষীণে পুণ্যে মর্তরকম বিশান্তি পুণ্য যখন তোমার ক্ষীণ হয়ে গেল শেষ হয়ে গেল তোমার যেমন পেমেন্ট করেছো সেরকম এনজয়মেন্ট যেমন হোটেলে হয় হোটেলে কত টাকা তুমি পেমেন্ট করেছো according to that extent enjoyment তুমি পাবে সেরকম স্বর্গেতে যে তোমার শুভকর্ম করে তুমি স্বর্গে গেছো দ্যাট মাছ তোমার ডিউ রয়েছে ওটা তোমার খরচা হয়ে গেছে এবার তোমাকে গলা ধাক্কা দিয়ে এই মর্তলকে পৃথিবীতে ফেলে দেবে ক্ষীণে পুণ্যে মর্তলকম বিষান্তি এবার কি অবস্থা তাহলে কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় কি জন্য হয় জীবের কর্মফলে হয় জীবের কর্মফলেতেই সে স্বর্গে যায় নরকে যায় আমরা কি করব আর দণ্ডর জলে রাজা যেন নদীতে চুবায় কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে তাকে যেমন রাজা কিং রাজা দেখুন তখন পানিশমেন্ট দেয় কিরকম যে ওকে ধরে কখনো কখনো জলের মধ্যে চুবিয়ে দেয় জলে পানিশমেন্ট দেয় রাজা কোনো একজন কোনো অন্যায় কাজ করেছে এমন পাপ অন্যায় করেছে পাপ করেছে তাকে রাজা নিয়ে কখনো কখনো চুলের মুঠি কখনো জলের মধ্যে ডুবিয়ে রাখছে আবার যখন দম আটকে যাচ্ছে তখন তাকে তুলছে দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় রাবণ রাবণ রাবণ লঙ্কার রাজা রাবণ সেই রাবণকে বালি মহারাজ বালি বালি সুগ্রীব আর বালি সেই বালি বড় ভাই সুগ্রীবের বালি কি করেছিল নিজের যে টেল এই যে ল্যাজ এই যে রাবণকে এরকম পেঁচিয়ে সাতটা সমুদ্রের জলে এরম চোয়াচ্ছে seven seas all over world সাত সমুদ্রের জলে রাবণকে এরম চোয়া রাবণ পাগল হয়ে যাচ্ছে কিচ্ছু করছে না ও বসে বসে ধ্যান করছে বালি বালি কিচ্ছু করে নো সেলফ এফার্ট খালি পিছন থেকে ল্যাস থেকে ধরে ল্যাস দিয়ে ওকে ধরে জলের মধ্যে চোবাচ্ছে চোবায় চোবায় পাগল হয়ে রাবণ রাবণ রাবণকে এরকম করেছে কে এরকম পানিশমেন্ট দিয়েছিল কে বালি সেরকম বদ্ধজীবকে কখনো স্বর্গে নিয়ে যাবে কখন নরকে নিয়ে যাবে কর্মফলেতে এখানে ভাগবতী মহাপুরাণে এগারো স্কন্ধে দ্বিতীয় অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে সুন্দরভাবে বলেছে সেটা আমিও আলোচনা করে থাকি ভয়ম দ্বিতীয় অবিনিশত অবিনিবেশত হসাত ঈশাত অপেতস্থ বিপর্যয় অশ্রুতি এই কথা ভয়ম দ্বিতীয় অবিনিশত হসাত ঈশাদ অপেতস্থ বিপর্যয় অশ্রুতি তন্ময়ায় অত বুধ আভাজে ভক্তৈক এসম গুরুদেব তৎমা বোঝা গেল এই শ্লোকের সুন্দর বলছেন যে ভয় কখন জীবের মধ্যে আসে ভয় কখন জীবের মধ্যে আসে জীবের মধ্যে ফিয়া ভয়টা কখন আসে বলে যখন ভয়ম দ্বিতীয় অভিনিবেশক অহস্পাত আমি কালকে আলোচনা করেছিলাম অনন্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডতে ওয়ান অ্যান্ড সিঙ্গেল তত্ত্ব আছে একটা তত্ত্ব সেটা কি সেটা হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব বদন্তি তত্ত্ববীর জ্ঞান অদ্বয়ম এই যে অদ্বয় জ্ঞান তত্ত্ব একটাই তত্ত্ব আছে তুমি মনে করছো অনেক কিছু আছে কিন্তু তত্ত্ব একটা আছে হোল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটা তত্ত্ব আছে কিন্তু কিন্তু আমি বোকা বলে আমি তত্ত্ব জ্ঞান লাভ করিনি বলে আমি সেসব কথা উপলব্ধি করতে পারছি না সেখানে বলছেন তাহলে তোমার কৃষ্ণ নামক যে অদ্বয় জ্ঞান তত্ত্ব সেই তত্ত্ব থেকে তোমার অন্যদিকে নজর গেল ইউর সাইট তোমার নজরটা অন্যদিকে গেল অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে যদি তোমার এই নজরটা কনফাইন থাকে অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে যদি তোমার কনসেপশন হৃদয়ের ভাবটা কনফাইন থাকে সীমাবদ্ধ থাকে অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে দেন ইটস ওকে তখন সেটা ঠিক আছে অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে যদি তোমার মনোভাবনা ইতর অস্মিতা তোমার না থাকে যদি অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যেই তোমার কনসেন্ট্রেশন থাকে মনের ভাব থাকে দেন ইটস ওকে তাহলে ঠিক আছে কিন্তু যখনই অদ্বয় জ্ঞান তত্ত্ব থেকে তোমার দৃষ্টিটা একটু ঘুরে গেল পাশে কি আছে দেখছো কিছু অনুভব করার চেষ্টা করছো কিছু কিন্তু নেই সেই তখনই তোমাকে কিন্তু বিপদে পড়তে হবে then you are in danger ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহসাদ ঈশাদ ঈশাদ ঈশাদ মানে জগন্নাথার জগন্নাথ কৃষ্ণাথ কৃষ্ণের থেকে যখন অন্যদিকে তোমার দৃষ্টি যাচ্ছে ঈশাদ অপেতস্য ঈশাদ মানে যে জগন্নাথ যে আছেন তার থেকে অন্যদিকে নজর চলে গেছে তোমার কৃষ্ণ থেকে কৃষ্ণাথ অন্যদিকে নজর চলে গেছে ঈশাদ অপেতস্য তুমি মুখটাকে ঘুরিয়ে নিয়েছো তুমি মুখটাকে ঘুরিয়ে নিয়েছ তখন তোমার বিপর্যয় অস্মৃতি you can not maintain your link inside তুমি তোমার লিঙ্ক রাখতে বিপর্যয় অস্মৃতি তোমার যে কন্টিনিউয়াস তোমার যে একটা অবিশ্রান্ত স্পন্টেনিয়াস একটা ভগবত স্মৃতি গুরু বৈষ্ণব ভগবানের জন্য যে একটা স্মৃতি তোমার রয়েছে কন্টিনিউয়াস অ্যাটাচমেন্ট এটা তোমার ব্রেক আপ হয়ে গেল ভেঙে গেল বুঝে গেল ব্রেক হয়ে গেল তখন তোমার বিপদ হলো তখন তোমার ল্যামিনেশন বিপদ এরকম হায় কি হলো তখন তোমার দুঃখ কান্না আনন্দ এগুলো হল জড়জগতে তন্ময়ায় অত তম ভক্তই এই সেই জন্য তোমাকে কি করতে হবে সেটা আগেও অনেক আলোচনা করা হয়েছিল বিভিন্ন ভাগবতের বিভিন্ন জায়গা এর উপদেশ দেওয়া রয়েছে how you can get rid of this maya এই দ্বিতীয় অভিনিবেশ এটা থেকে কি করে তুমি বেরিয়ে যাবে এর কথা উত্তর দেওয়া আছে ভাগবতে বিভিন্ন জায়গায় উদ্ধব উদ্ধব মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রজস্তমশ্চ সত্যেন সত্যেন চ উপশমেন চ গুরৌ ভক্তা পুরুষো হি অঞ্জসা জয় গুরৌ ভক্তা যারা কেবল মনে করছেন দীক্ষাগুরু ওই দীক্ষাগুরু শরীরটা এই আমার গুরু মুচি মুচি দে আর লেদার ম্যান তার মুচি মুচি আর ভাঙি ভাঙি সুইপার এই দুটো টাইটেল তাদের দেওয়া হবে যা গুরু যারা গুরুদেবের শরীরটাকেই গুরুদেব মনে করছে এখানে বলা আছে যে গুরু তত্ত্বকে শিক্ষা গুরু দীক্ষা গুরু মূল গুরু তত্ত্ব সেটাকে অনুভব করা যতক্ষণ বদ্ধজীব ভজনে আসবার পরেও যদি গুরুতত্ত্বকে অনুভব করতে না পারে রিয়ালাইজ করতে না পারে গুরু তত্ত্বতে পরিপূর্ণরূপে যতক্ষণ প্রতিষ্ঠিত হতে না পারবে ততক্ষণ বুঝে he can not go ahead even an inch এক ইঞ্চি এগোতে পারবে না এক বুঁদ এগোতে পারবে সম্ভব নয় ভজনে অগ্রসর হতে পারবে না সম্ভব হবে না সেই জন্য সেখানে বলছেন রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ আমি এসব ব্যাখ্যা করেছি বারবার করতে পারবো না জগতের এক কথায় বলতে গেলে জগতের যত মায়া এটাকে তুমি কাট অফ করতে পারবে কেটে কাটিয়ে দিতে পারবে এ তৎ সর্বম গুরৌ ভক্তা বহু বচন সিঙ্গুলার নাম্বার নেই গুরৌ ভক্তা দীক্ষা গুরু শিক্ষা গুরু শ্রবণ গুরু বাত্মপ্রদস্ত গুরু যাকে বলে এই সমস্ত গুরুতত্ত্বকে in one level if you can see তুমি যদি মনে করো এটা আলাদা এটা আলাদা এটা আমার গুরুদেব উনি আলাদা then you are going to hell তুমি নরকে চলে যাবে নোবাডি ক্যান সে রাখতে হবে একটা অখণ্ড তত্ত্ব গুরু তত্ত্ব আমি গুরুকে দেখতে চলে গেলাম আর তোমাকে সেবা দেওয়া আছে গুরুদেবকে তুমি কি দেখবে অনেকে চঞ্চল হয়ে যায় হ্যাঁ গুরুদেব এসছে গুরুদেবকে দেখতে যায় আর গুরুদেবকে তুই কি দেখবি গুরুদেব গুরুদেবকে দেখবার মতো চোখ হয়েছে তোমাকে সেবা দেওয়া হয়েছে ভগবানের সেবা সেই সেবাটা তুমি করো তুমি কেন ভয় পাচ্ছ তোমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে you can not room there you can not get room there কেন ভয় পাচ্ছ তুমি যদি তোমার ভগবানের প্রতি বিশ্বাস থাকে গুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস থাকে এরকম তোমার ফ্যাসিলিটি তুমি প্রচুর পাবে তুমি কেন ভয় পাও বদ্ধজীবকে এগুলো ভজনের লক্ষণ নয় যে ভজন করবে সেই জগতের কাউকে ভয় পাবে না সে একমাত্র জগন্নাথ গুরু বৈষ্ণব তাদেরকে চিন্তা করো বদ্ধজীবের আনুগত্য করলে তুমি বদ্ধদশায় যাবে বন্ডেড সোল যারা আছে তাদের আনুগত্য করো তুমি তুমিও বন্ডেড অবস্থায় যাবে তুমি কিছুতেই পারবে না যেতে কথাগুলো রিয়েলাইজ করে না সেই জন্য বলা হয়েছে ভাগবতের বিভিন্ন জায়গায় একই কথা উপদেশ করা আছে সেখানে একই কথা বলা আছে যে গুরু সেবার দ্বারাই তুমি পারবে হ্যাঁ গুরু সেবার দ্বারা তুমি মায়াকে জয় করতে পারবে এখানেও বলা আছে তন তন মায়া অত বুধ আভয়েত তম আভয়েত আভয়েত আভয়েত আভয়েত কথাটার ব্যাখ্যা সিধ সিধ স্বামীপা টিকাকার সিধ স্বামীপা বলছেন আভয়েত মানে হলো প্রকর্ষেন tremendous attraction with tremendous attraction তীব্র আসক্তির সঙ্গে গুরু বৈষ্ণবের সেবা করবে যেরকম তীব্র আসক্তির সঙ্গে তোমরা সংসার করে থাকো আমি সাধারণ কথা বলি তার থেকে অনেক বেশি শ্রীনিবাস আচার্য শ্রীনিবাস আচার্য ভগবানের দ্বিতীয় কলেব বলেছেন শ্রীনিবাস আচার্য বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না গুরুদেবেতে তীব্র আসক্তি তোমার জন্মাবে ততক্ষণ পর্যন্ত তোমার কিছু লাভ হবে না শ্রীনিবাস আচার্যজি বলেছেন শ্রীনিবাস আচার্য বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি গুরুদেবে বৈষ্ণবেতে যখন তীব্র অ্যাট্রাকশন না ফিল করছো ততক্ষণ পর্যন্ত তুমি কিছুই করতে পারবে সম্ভব না তোমার পক্ষে সম্ভব হবে না শ্রীনিবাস আচার্য এইসব তো এখানে বলছেন তন্ময়ায় অত বুধ বুধ মানে দোজ রিয়েলি ইন্টালিজেন্ট যারা বাস্তবিক বুদ্ধিমান ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিমান কাকে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বাস্তবিক বুদ্ধিমান ইন্টেলিজেন্ট কাকে বলেছেন জানো কাকে বলেছেন বুদ্ধিমান কাকে বলেছেন ভগবান বুদ্ধিমান কাকে বলেছেন ভাগবতের শ্লোক আছে এসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনম যত সত্যম অনৃতে নেহ মরতে না আপনতে অমৃতম হে উদ্ধব লিসন শোনার চেষ্টা করো এসাম বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনম এসব কথার ব্যাখ্যা আমি আগেও করেছি তাকেই বুদ্ধিমানগণের মধ্যে বুদ্ধিমান বলা হয় মনীষাগণের মধ্যে তারই মনীষা আছে বলে মানা হবে যে কি করবে যে অনিত্য এই শরীর টুডে আর তোমার you are going to die অনিত্য এই শরীরটাকে তুমি যখন actual without any self interest কোনো বাস্তব কোনো নিজ স্বার্থ নেই এরকম ভাবে তুমি যখন গুরু বৈষ্ণবের সেবা লাগিয়ে দেবে তখন তুমি বাস্তব বুদ্ধিমান তুমি তখন বাস্তব বুদ্ধিমান তার আগে তুমি বাস্তব বুদ্ধিমান তুমি নও বাস্তব বুদ্ধিমান তোমাকে বলা হবে তাহলে বলছেন বুধ যারা বাস্তব বুদ্ধিমান রয়েছেন তারা কি করবেন বলছে আভয়ত্বম ভক্তই এসম গুরুদেব তার ভগবানকে আর গুরুদেবকে অভিন্ন জ্ঞান করবে গুরুদেব বৈষ্ণবগণ আর ভগবান আলাদা এরকম না ভক্তই এসম গুরুদেব তাৎমা ভগবান গুরুদেব ভগবানের থেকে অভিন্ন সাক্ষাৎ হরিত্রেণ সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভব্যদেব সদ্বি কিন্তু উপভর্জ প্রিয়বতস্য এই যে বলা আছে বন্দে গুরু শ্রী শরণার এখানে ভক্তই কেসম গুরুদেব তাত্মা গুরুদেবের কাছে হান্ড্রেড পার্সেন্ট শরণাগতি হয়ে গেছ গুরুদেব তোমাকে ভালোবেসেছে গুরুদেব তোমাকে আত্মসাত করে নিয়েছে বোঝা গেল গুরুদেব তোমাকে কৃপা করো প্রভু করো আত্মসাত কৃপা করি প্রভু করো আত্মসাত আত্মসাত মানে আবার অনেক জায়গায় বলা হয়েছে কৃপা করি সঙ্গে লহ এই আকিঞ্চনে that is my only appeal that you take me with you আমাকে তোমার সঙ্গে নাও তোমার মধ্যে নিয়ে নাও আমাকে যেন তোমার এক্সিস্টেন্স তোমার যে চরণ আছে তোমার যে সুন্দর চরণ যুগল আছে লোটাস ফিট সেই চরণ যুগলের মধ্যে আমার মতো একটা ডাস্ট পার্টিকেল তার স্থান ওই আমার তোমার চরণে রয়েছে কাজেই আমি ইনসেপারেবল আমাকে এবার কেটে তুমি বাদ দিতে পারো না বুঝে গেল আমার স্থান তো গুরুদেবের চরণে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে মহারাজ আপনি কোথায় থাকেন আপনি গুরু চরণে হ্যাঁ আপনি কোথায় থাকেন সত্যি বলছি you can search and find that my address is গুরুচর আমার ঠিকানা হলো গুরুচর তোমরা বুঝতে পারছো না মহারাজ ওখানে থাকে ওখানে কোথায় থাকে একটু দেখি আমার অ্যাড্রেস গুরুচর এবং তাই হওয়া উচিত প্রত্যেকে তাই বলছেন বুধ যারা বাস্তব বুদ্ধিমান তারা আভাজে ত্রাম প্রকর্ষে প্রকর্ষেন মানে ট্রিমেন্ডাস অ্যাট্রাকশন গুরু চরণে থাকবে আর গুরুদেবও তাপমা হয়ে যাবে গুরুদেবের থেকে সে মনে করবেন আমি আলাদা এরকম গুরুদেব রত্না হয়ে তবে তোমাকে সেবা করতে হবে তখন তুমি মায়াকে জয় করতে পারবে বোঝা গেল মায়াকে জয় করতে পারবে তখন মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু গুরু কি ভাবি না না দেখি উপায় দা অনলি একটাই রাস্তা খোলা আছে সাধু শাস্ত্র মহাপ্রভু তাই বলছেন সাধু শাস্ত্র কৃপায় যদি অনুমুখ হয় সেই জীব নিস্তারে মায়া তাহার ছাড়য় সাধু শাস্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন সাধু শাস্ত্র নাম ধাম এগুলো সব ভগবান অপ্রাকৃত জগৎ থেকে এখানে পাঠিয়ে দিয়েছেন ভগবানের ধাম ভগবানের নাম ভগবানের ফুল ট্রুথ ভগবান যে পরিকর বৈশিষ্ট্য সব কিছু ভগবান কি করেছেন শাস্ত্র শাস্ত্র স্ক্রিপচারাল এভিডেন্স যা কিছু আছে সশাস্ত্র সমস্ত অপ্রাকৃত জগৎ থেকে হয়েছে নট দ্যাট যে বেদ কেউ লিখে ফেলেছে বেদ কেউ লেখেনি বেদহা অপৌরুষেয় বেদকে বলা হয়েছে অপৌরুষেয় নোবডি রাইট কেউ লেখেনি বেদ ওপর থেকে নেবে এসে ভাগবত তাই তোমাদের মনে হয় লিখেছে তা নয় বেদ বেদান্ত উপনিষদ সমস্ত কিছু অপ্রাকৃত জগৎ থেকে এখান থেকে এসে ওপরে কৃপা করুণা করবার জন্য আর গুরুদেবকে বলা হয় কি কৃষ্ণ কৃপা মূর্তি গৌর করুণা মূর্তি করুণা গুরুদেবের যে মাসি একটা ফর্ম নিয়েছে ফর্ম শিলা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের রূপ নিয়েছে ওর ও ওনার শরীরটা রক্ত মাংসের ব্লাড অ্যান্ড ফ্লেশ এই ধারণাটা ঠিক নয় গৌরাঙ্গের করুণা শ্রীগৌর করুণা শক্তি গৌরের করুণাটা একটা ঘনীভূত একটা কন্ডেন্স হয়েছে যেমন আকাশে যেমন মেঘ থাকে ক্লাউড সেই মেঘগুলো কি হয় যখন এক জায়গায় থাকে তখন কি আস্তে আস্তে যখন টেম্পারেচারটা লো হয়ে যায় তখন কোয়াগুলেট করে তখন এক জায়গায় জমে তখন তার মধ্যে যে বাষ্পগুলো আছে পার্টিকেলের মধ্যে অ্যাটাচ থাকে পার্টিকেলের মধ্যে প্রত্যেকটা ডাস্ট পার্টিকেল তাকে একটা করে ওয়াটার পার্টিকেল সেটা ধরে রাখে সেগুলো যখন এক জায়গায় আসে কন্ডেন্স হয় এক জায়গায় জড়ো হয়ে it takes the form of water এটা জলের আকার ধার তখন এবার ওপর থেকে জল যখন হয়ে গেল ভারী হয়ে গেল ওপর থেকে পড়ছে এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা যত নিচে আসছে তার বৃষ্টির জোরটা বোঝা গেল ম্যাথ এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা তাহলে গুরুদেব হচ্ছে করুণার মূর্তি করুণা একটা মূর্তি ধারণ করে এসছে এই রক্ত মাংসের শরীরটা আমার গুরুদেব এখানে তোমাকে ঢুকতে দেবো না এটা আমার গুরুদেব রাখ তোর গুরুদেবকে পকেটে দেখ কতদিন রাখতে পারবে গুরুদেবকে পকেটে রাখা যায় না গুরুদেব ব্যাপক একটা বিস্তৃত তত্ত্ব অখণ্ড তত্ত্ব বোকা লোকগুলো ভজন করতে পারবে না বোকা লোকগুলো ভজন করতে পারবে তারা সাধুসঙ্গ করেনি দেয়ার অল্প অহংকারেতে মত্ত হয়ে গেছে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানি নিতাই চরণের মধ্যে গুরু বৈষ্ণব রয়েছে গুরু বৈষ্ণবকে অবহেলা করা মানে তুমি ডাইরেক্ট নিতাই চরণকে অবহেলা করলে নিতাই চরণকে তুমি অপমান করলে যখন মিনকেতন রামদাসকে গুণার্ণব মিশ্র অবহেলা অবহেলা করেছিল কিভাবে নিত্যানন্দকে অবহেলা করেছে নিত্যানন্দকে মানে না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পূর্বাশ্রমের কথা বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন ঘরে ছিলেন বাড়িতে তখনকার কথা বলছেন মিনকেতন নান্দাস সে নিত্যানন্দের পার্শ্ব সে তখন তার বাড়িতে এসছে ইনভাইটেশন নিমন্ত্রণ পেয়েছিল সেই নেমন্তন্ন পেয়ে যখন এসছে সবাইকে কৃপা করছে কাউর পিঠে চাপড় মারছে গালে চাপড় মারছে আনন্দে কাউকে নিজের বাঁশিটাকে এরকম পিঠে মেরে দিল সব প্রেম প্রেমের বিকার তুমি বলছো তুমি মনে করছো পাগল হয়ে গেছি কি হলো রে বাবা হ্যাঁ পিঠে চাপড় মানে এই করে সব প্রেম কিন্তু গুণনাম বিশ্ব তাকে কোনো দণ্ডবাদ প্রণাম করলো না আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের যে ভাই নিজের যে ব্রাদার ভাই সে ভাই যখন প্রকাশ করলো যে নিত্যানন্দের মধ্যে নিত্যানন্দের উপর তার বিশ্বাস নাই গৌরের উপর বিশ্বাস তখন তিনি বাঁশিটাকে ভেঙে ওখান থেকে চলে গেলেন দুঃখেতে রাগেতে নিজের যে বাঁশিটা ফ্লু এটাকে ভেঙে ওখানে রাগে ভেঙে দিয়ে চলে গেলেন এখানে থাকবো না তোদের এখানে যখন তিনি চলে গেলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিত্রতে লিখেছেন সেই কালে আমার ভ্রাতার হইল সর্বনাশ কি বলেছেন সেই কালে দ্যাট টাইম আমার ভাইয়ের সর্বনাশ হল সর্বনাশ এই সর্বনাশ কথার ব্যাখ্যা কি দিয়েছেন ওই সর্বনাশ কথার ব্যাখ্যায় বহুপাত বলছেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বিলকুল টোটালি ভক্তিহীন হয়ে গেল ডিভয়েড অফ ডিভোশন ভক্তি বলে আর কিছু নেই মুছে গেল পাষণ্ড পাষণ্ড হি বিকাম বিস্ট পশু হয়ে গেল সে পশু যেমন আচরণ সেটা হয়ে গেল গুরু বৈষ্ণবের অবহেলা গুরু বৈষ্ণবকে উপেক্ষা এর ফলে রেজাল্টটা কি that you can check up in your own life তোমার জীবনে তুমি পরীক্ষা করে দেখতে পারো কি হয় গুরু বৈষ্ণবকে একটু অবহেলা করে দেবে সঙ্গে সঙ্গে তোমার অবস্থা খারাপ সেই জন্য বলছেন যে গুরুদেবের সেবা সেরকম ভাবে করতে হবে যখন তুমি গুরু বৈষ্ণবকে বুঝতে পারবে তত্ত্বতে প্রতিষ্ঠিত হবে সাধুশাস্ত্র সাধুশাস্ত্র সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়া তাহলে সাধু শাস্ত্র সমস্ত কিছু কি করেছেন কৃষ্ণ ডিপু পাঠিয়ে দিয়েছে দেখে ডিপিউট করেছে কৃষ্ণ অপ্রাকৃত জগৎ থেকে সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র হয়ে গেল বদ্ধজীবকে বাঁচাবার জন্য টু সেভ বদ্ধজীবকে মেটেরিয়াল মেটেরিয়ালে বন্ডেড সোলকে বাঁচাবার জন্য ভগবান অপ্রাকৃত জগৎ থেকে কি করেছেন শাস্ত্র সাধু গুরু বৈষ্ণব সবগুলোকে এই তোমরা যাও সব আগে যাও শাস্ত্র পড়তে গিয়ে নেমে আসছে ওপর থেকে নেমে এলো শাসন এবার জগতে ভাগবত পুরাণ বেদ উপনিষদ সব প্রকাশিত হলো হলো কি না কি জন্য যাদের ওইগুলো সাধুগুরু বৈষ্ণবের মুখে শোভন করে কানে শোভন করে যেন এই মায়াকে কাট আপ করে ওপরে চলে বোঝা গেল কি বল সাধু শাস্ত্র কি পায় যদি মুখ হয় by chance it's a matter of chance কোনো ভাগ্যে কোনো জীবের যদি এরকম ভাবটা আসে কোনো ভাগ্যে কোনো জীবের সব জীবের হয় না তাহলে সাধু শাস্ত্র কৃপায় যদি মুখ হয় সাধু শাস্ত্র ইত্যাদির কৃপা পেয়ে চিতবল চিতবল কৃপা লাভ করার পর সেই যখন সেই যখন কৃষ্ণ জগন্নাথের প্রতি ইন্টারেস্টেড হয় উন্মুখ কৃষ্ণ জগন্নাথের প্রতি এবার তার আগ্রহ হচ্ছে বোঝা গেল কি বল সাধু শাস্ত্র পায় যদি মুখ হয় কৃষ্ণর প্রতি উন্মুখ মানে কৃষ্ণকে সে চাইছে ইন্টারেস্টেড হয়ে পড়েছে সেই সময় সেই জীব নিস্তরে সেই জীব এবার he is now sat or is now sat সেই জীবাত্মা এখন বেঁচে গেল বেঁচে গেল আর কোনো সমস্যা নেই কিন্তু আবার যদি অপরাধ করে আবার যদি অপরাধ করে আবার ব্যাক সাইডে যাও আবার ব্যাক সাইডে যাও যেমন জিরো ইন দ্য মিডল আমরা ম্যাথমেটিক্স করতে গেলে জিরোকে মিডলে রাখি পজিটিভ ইন্টিজার যোগগুলো আছে ওয়ান টু থ্রি ফোর সব ডান দিকে রাখি আর negative integer minus one minus two minus three minus five minus four এগুলো সব বাঁ দিকে যত তুমি নেগেটিভ দিকে নেগেটিভ দিকে তুমি যত অ্যাডভান্স এগিয়ে যাবে তত the more the more the more the it is হ্যাঁ তাহলে তোমার ভ্যালুয়েশন ততটা লেস হয়ে যাবে বোঝা গেল তুমি এখানে যত নাম্বারের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে তত ওর পাওয়ারটা কমে যাচ্ছে minus one is powerful then minus five minus one is powerful then minus five minus ওয়ানের মূল্যটা বেশি মাইনাস ফাইভের থেকে তুমি ভাবছো বোধহয় পাঁচ রয়েছে এটা বলে বেশি তা নয় কিন্তু পজিটিভ দিকে যত ইন্টেজার যত এগোবে নাম্বারগুলো ওয়ান টু থ্রি ফোর তত ভ্যালুয়েশনে বেড়ে যাবে সেরকম তুমি যদি অপরাধ করো তাহলে তুমি নিউট্রাল কন্ডিশনে তুমি কোনো ভজনও করনি তুমি কোনো অপরাধও করনি এই অবস্থায় তুমি যে একটা নিউট্রাল অবস্থায় ছিলে তার থেকেও তোমার কন্ডিশন খারাপ হয়ে যায় বোঝা গেল নিউট্রাল কন্ডিশনে মানে তুমি পজিটিভ দিকে যাওনি ঠিক কিন্তু নেগেটিভ দিকেও তো তুমি যাওনি নেগেটিভ দিকে তো তুমি যাওনি তুমি পজিটিভ দিকে যাওনি তুমি ভজন শুরু করনি দ্যাটস ওকে কিন্তু তুমি তো অপরাধ করনি নেগেটিভ দিকে যাওনি at least it is a positive point এখন যদি অপরাধ করো তাহলে তুমি পেছন দিকে যাচ্ছ তখন যদি তুমি আবার ভজন করতে চাও তাহলে কি করতে হবে তাহলে যে অপরাধটা করেছো তুমি যে অপরাধটা তুমি করেছো তার জন্য তোমাকে কি করতে হবে সেই নেগেটিভ দিক থেকে তোমাকে অ্যাপ্রোচ করে কভার আপ করতে হবে বোঝা গেল তুমি যে অপরাধ করেছো সেটাকে তুমি কভার আপ করে আবার তোমাকে জিরো নিউট্রাল পয়েন্টে আসতে হবে তারপর তুমি এবার পজিটিভ দিকে যাও তাহলে কতটা বিপদ কতটা ডেঞ্জার দেখো তাহলে সাধু স্বাস্থ্য কৃপায় যদি মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে সারা যদি সেবা যদি সাধু শাস্ত্র কৃপাতে কৃপা পেয়ে গিয়ে যদি কৃষ্ণের প্রতি উন্মুখ হয় সেবন্মুখ তাহলে সেই হিসাবে সেই সময় জীবগণ বেঁচে যাবে এবং মায়া তাকে আর ধরবে না মায়া তাকে যে ধরে রেখেছিল আর ছেড়ে দেবে মায়া বলবে আর কিছু করতে পারছি না সেইটা উদাহরণ দিয়েছে মহাপ্রভু মহাপ্রভু সুন্দর উদাহরণ দিয়েছেন পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের জীবের হয় সেই ভাব উদয় হ্যাঁ তাহলে শ্রীনিবাস আচার্য কি বলেছিলেন শ্রীনিবাস আচার্য মনে থাকবে কথাটা শ্রীনিবাস আচার্য কি বলেছিলেন বলবান আদর সাদ গুরু পদাম বুঝে কি বললাম বলবান আদর ন সাদ গুরু পদাম বুঝে শ্রুতই রপি তস্য সশাস্ত্রই কৃষ্ণে ভক্তি নজায়তে তাহলে কি বললাম তুমি সমস্ত শাস্ত্র মুখস্থ করে ফেলেছ রিসাইট করতে পেরেছো শাস্ত্রগুলো মেমোরিতে এনে ফেলেছো স্টিল কোনো লাভ হবে না কেন লাভ হবে না যে শ্রীনিবাস রাজ্য বলেছেন বলবান আদর যশ ন সাত গুরু বুঝে গুরুচরণে গুরুচরণে যতক্ষণ তোমার তীব্র আসক্তি স্ট্রং অ্যাফিনিটি যতক্ষণ না থাকবে ততক্ষণ তোমার শাস্ত্র পরেও কোনো লাভ হবে না স্বাস্থ্য করেও কোনো লাভ হবে না সেবা করেও কোনো লাভ হবে না বিল্ডিং বালিও কোনো লাভ হবে না কিচ্ছু হবে দোজ আর নট সেবা লোকে তোমাকে বোকা বানাচ্ছে তোমাকে মিথ্যে কথা বলছে সেবা হবে না আমি মিথ্যে কথা বলে তোমাদেরকে বঞ্চনা করতে পারবো না বরঞ্চ এমন কথা কঠোর কথা বলতে পারবো যাতে তোমরা সেবা বাস্তবিক করবার জন্য ব্যস্ত হয়ে পড়ো সেবা করো ফল পাবে অবশ্যই কিন্তু সেবার নামে অন্য কিছু করবে সেটা হতে পারে তাই জন্য এখানে জীব নিস্তাপ পেয়ে গেল মায়া তাকে ছেড়ে দিল যেহেতু সাধু স্বাস্থ্য কৃপা হয়ে গেল তা তাহলে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব হয় পিসাচি মানে ঘোষ যখন একজনকে পেয়ে পেশার থেকে ওভার ওভার পাওয়ার করে তখন তার যে মেন্টালিটি তার মধ্যে এক্সপ্রেস হয় প্রকাশ পায় যে জীবাত্মাকে ভূত ধরবে ভূত পেতাত্মা তাকে সেই সেই ভূতটা তোমার চেত ভূত কখন ধরে ভূত সাধুকে ধরতে পারবে সাধুকে ভূত ধরতে পারে ঘোষ ধরতে পারে কেন সাধু তো পূর্ণ চেতন অবস্থায় রয়েছে পূর্ণ চেতন থাকাকালীন অবস্থায় তোমাকে ভূত ধরতে পারবে না ভূত কখন ধরবে যখন তোমার ভূত যখন দেখবে তোমার চেতনাকে আচ্ছন্ন করতে পারছে ভূত দেখবে তোমার ভেতরে যে চেতনা আছে খুব অল্প চেতনা কনসিয়াসনেস সেটাকে ওভার পাওয়ার করতে পারবে ভূত তখন ভূত ভেতরে ঢুকে যাবে নিঃশ্বাসের সঙ্গে কান দিয়ে যে কোনোভাবে ভূত তোমার ভেতরে ঢুকবে তোমাকে ওভার পাওয়ার করবে এবং তোমাকে ভূতের তাপ নিজের কাজগুলো করাবে বোঝা গেল কি বললাম আদারাইজ ধরতে পারবে না সাধুকে ধরতে পারে না তাহলে এখানে ভগবান বলছেন দৈবী ঝেসা গুণবই মম মায়া দূরত্বয়া মামে যে প্রবন্ধন্তে মায়াম এতম তরন্তিতে সেই মায়া ত্যাগ করে যাবে যে আমার প্রতি ভগবান বলছেন দৈবী ঝেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রবদ্ধন্তে মায়াম এতাম তরন্তিতে তাহলে মায়া কে ত্যাগ করবে যে ভগবানের চরণে আনকন্ডিশনালি সারেন্ডার ভগবানের চরণে ডাইরেক্ট সারেন্ডার হওয়া যায় না বলা আছে ভগবানকে তো দেখতে পায় না গুরু বৈষ্ণবকে দেখতে পায় অর্থাৎ ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ হলো সাধুগুরু বৈষ্ণব যে সদ্গুরু বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের চরণে সারেন্ডার শরণাগতি হওয়া এটার মানেই হলো কৃষ্ণ চরণে স্মরণ বুঝে গেল ইউ ক্যানট সি কৃষ্ণ কৃষ্ণকে দেখতে পাও না কৃষ্ণকে না দেখতে পারলে কৃষ্ণের চরণে কি করে স্মরণা করতে হবে কিন্তু গুরু বৈষ্ণব একটা ফর্ম রূপ ধারণ করে তোমার কাছে এসছে তুমি তার কাছে আনকন্ডিশনাল সারেন্ডার হলে তাহলে তোমার পক্ষে সম্ভব সংসার সিন্ধু উত্তরণে হৃদয় যদি সংকীর্তনমৃতরসে রমতে মনুষ্যে প্রেমা বিহরণী চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম বাঞ্ছা কপদ বসে বাসিন্দু পতিতানম পাবন ভবিষ্যৎ